আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আমি নবী সাল্লাহ সাল্লামের সাথে মদিনায় বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদির কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তারা একজন অন্যজনকে বলতে লাগলো তাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করো আর একজন বলল তাকে কোনো প্রশ্ন করো না হয়তো এমন কোনো জবাব দিবেন যা তোমরা পছন্দ করো না আবার কেউ কেউ বলল তাকে আমরা প্রশ্ন করবই অতপর তাদের মধ্য হতে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আবুল কাসিম রুহ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চুপ করে রইলেন আমি মনে মনে বললাম তার প্রতি ওয়াহি অবতীর্ণ হচ্ছে তাই আমি দাঁড়িয়ে রইলাম অতপর যখন সে অবস্থা কেটে গেল তখন তিনি বললেন তারা তোমাকে রূপ সম্পর্কে প্রশ্ন করে বলো রূপ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরা আল ইসরাফ আয়াত নম্বর পঁচাশি